السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله رب العالمين والصلاة والسلام على سيد المرسلين نبينا محمد وعلى آله وصحبه أجمعين ما بعد প্রিয় দর্শক শ্রোতা ভাই বোনেরা আগেকার মতো রসুল আকরমের আরো কি সুন্নত নিয়ে আলোচনা করতে যাচ্ছি এই পর্যায়ে যে সুন্নত গুলার আলোচনা হবে সেটা হচ্ছে সর্বপ্রথম ঘুম থেকে উঠে নিজের চোখকে মুছে দিবে মানে ঘুম তাড়িয়ে দিবে দ্বিতীয় নম্বর হচ্ছে যে আকাশের দিকে তাকাবে হম যেটা রসুল আকরমসাল্লাম করতেন এবং সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তেলাওয়াত করবে এই তিনটা সুন্নতের কথা ইবনে আব্বাস রাজিউল্লাহমার হাদিসের মধ্যে এসেছে বোখারি মুসলিমের হাদিসে যে তিনি একদা কোন এক রাত্রিতে হজরত মাইমুনা যিনি রসুল আকরম সাল্লামের স্ত্রী এবং তার খালা তার কাছে অবস্থান করছিলেন তিনি বলছেন যে আমি হ্যাঁ, বালুসের হ্যাঁ, প্রস্থে আমি ঘুমিয়েছি এবং রসুল আকরম সাল্লাম এবং তার স্ত্রী মাইমুনা ঘুমিয়েছিল তার হ্যাঁ লম্বালম্বি হম দুজন ঘুমিয়েছে হ্যাঁ তিনি বলছেন যে রসুল আকরম সাল্লাহ আলী ইসলাম ঘুমিয়েছেন যখন রাত্রের মধ্যভাগ হল অথবা তার কিছু আগে বা তার কিছু পরে তিনি জাগলেন রসুল আকরম ইসলাম জাগলেন তারপরে বসলেন বসে নিজের চোখ থেকে আপনার দুই হাত দিয়ে চোখটাকে ঘুমটাকে মুছে দিচ্ছেন বা ঘুম তাড়িয়ে দিচ্ছেন তারপরে তিনি আপনার সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত তেলাবাত করেন তারপরে তিনি ঘরের মধ্যে একটা মানে লটকানো পানির পাত্র ছিল সেটার কাছে গিয়ে সেটাতে পানি নিয়ে উজু করলেন সুন্দরভাবে উজু করে তারপরে দাঁড়িয়ে নামাজ পড়া শুরু করলেন বুখারির হাদিস এক নম্বর একশো তিরাশি এবং মুসলিমের হাদিস সাতশত তেষট্টি এবং মুসলিমের আরেকটা বর্ণনা রয়েছে যেটা নম্বর হচ্ছে দুইশত ছাপ্পান্ন সেখানের মধ্যে বলা হচ্ছে যে রসুল আকরম সাল্লাহ ইসলাম শেষ উঠলেন হ্যাঁ তারপরে তিনি আকাশের দিকে তাকালেন তারপরে এ আয়াতগুলো রাওয়াত করলেন সুরা আল ইমরানের শেষ দশটি আয়াত যে যেটা শুরু হচ্ছে ইন্নাফি এখান থেকে দশটি আয়াত সুর আল ইমরানের শেষ পর্যন্ত তিনি পড়তেন এইভাবেই রসুল আকরম ঘুমের পরের আপনার কাজগুলো ছিল এর মধ্যে আমরা এখন পর্যন্ত পাঁচটি বলে ফেললাম তাইলে এই যে আয়াতগুলো পড়ার ক্ষেত্রে একটি জিনিস আবার নতুন করে আমরা জানতে পারলাম যে রসুল যে অজু করার আগেই আপনার চোখটা মুছেই তারপরে আয়াতগুলা সুরা আল ইমরানের শেষ দশ আয়াত পড়তেন এর থেকে বুঝে যায় যে উজু ছাড়াও কি কোরআন মাজিদ তেলাওয়াত করা যায় আল্লাহ আমাদেরকে রসুলের সুন্নত জেনে সেগুলাকে মনে প্রাণে বিশ্বাস করে মানার তৌফিক দান করুন এটাই আমাদের আবেদন থাকবে আল্লাহ নিকটে ওসল আল্লাহ আলী নবীন আহমদ আল্লাহ আলী ওসাহ